বহুভাষিক ইন্টারনেটের ব্যাপারে আমরা কি জানলাম এই প্রতিবেদনের কাজ করতে গিয়ে আমরা ভাষা ইন্টারনেট এবং ইন্টারনেটের ভাষা বিষয়ে অনেক কিছুই জেনেছি এখনও পর্যন্ত আমাদের যাত্রাপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধিগুলির একটি সংক্ষিপ্ত সামগ্রিক বিবরণ এখানে দেওয়া হলো শিক্ষা ভাষা জ্ঞানের প্রতিনিধি এবং পৃথিবীতে হয়ে ওঠার একটি আবশ্যিক শর্ত কেবলমাত্র যোগাযোগ স্থাপনের হাতিয়ার নয় এই কারণেই বহুভাষিকতা এত গুরুত্বপূর্ণ যাতে আমরা আরও ভালোভাবে নিজেদের বিভিন্ন সত্তার এবং আমাদের বিভিন্ন জগতের পরিপূর্ণ ঐশ্বর্য ও সন্নিবেশকে সম্মান ও নিশ্চিত করতে পারি প্রসঙ্গ মানুষ সাত হাজারেরও বেশি ভাষায় নিজেদের জগৎকে চেনে এবং নিজেদের প্রকাশ করে আমাদের এই ভাষা মৌখিক ব্র্যাকেট কথ্য ও সাংকেতিক ব্র্যাকেট ক্লোজড লিখিত বা ধ্বনির মাধ্যমেও প্রকাশিত হতে পারে তবুও মূল টেক প্ল্যাটফর্ম এবং অ্যাপগুলিতে ভাষা সাপোর্ট এই সাত হাজার ভাষার সামান্যতম কিছু অংশের জন্য এর মধ্যে অনলাইনে মাত্র পাঁচশোটির মতো ভাষা তথ্য বা জ্ঞানের কোনো রূপের প্রতিনিধিত্ব করে বিশ্বে বহুল কথিত ভাষাগুলির মধ্যে বেশ কিছু ভাষায় অনলাইনে তেমন তথ্য মেলে না এগুলির ভাষা সাপোর্টও তেমন নেই সবচেয়ে সমৃদ্ধ ভাষা সাপোর্ট ইন্টারনেটে সবচেয়ে ব্যাপক তথ্য ব্র্যাকেট গুগল মানচিত্র ও উইকিপিডিয়া সহ ব্র্যাকেট ক্লোজড এবং অধিকাংশ ওয়েবসাইটই ইংরেজিতে প্রতিফলন কোলন ইন্টারনেটকে আমরা যতটা বহুভাষী মনে করি বা যতটা বহুভাষী হওয়া দরকার ইন্টারনেট তার ধারে কাছেও নেই বিশ্লেষণ ইন্টারনেট ব্যবহার করতে গেলে অধিকাংশ মানুষকে তাদের নিকটতম ইউরোপীয় ঔপনিবেশিক ভাষা ব্র্যাকেট ইংরেজি স্পেনীয় পর্তুগিজ ফরাসি dot dot dot bracket closed অথবা আঞ্চলিকভাবে প্রভাবশালী ভাষায় ব্র্যাকেট চীনা আরবি dot dot dot bracket closed ব্যবহার করতে হবে কোনো ভাষা অনলাইনে সহজে পাওয়া যাবে কি যাবে না তার মূলে রয়েছে ক্ষমতা এবং সুবিধার ঐতিহাসিক ও বহমান কাঠামোটি